বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তিনি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে বলেছেন ইউহশারুন নাসু আলা সালাসে তারাইক মানুষকে সমবেত করা হবে বিচার দিবসে জমা করা হবে একত্রিত করা হবে আলা সালাসে তারায়েক তারায়েক তারিকাতুন জমা শাব্দিক অর্থ তো পদ্ধতি হয় মানে তিন অবস্থায় তিনটি অবস্থায় এ হাদিসে বর্ণনা করা হয়েছে তিনটি অবস্থায় এবারে তিন তিন রকম অবস্থা থাকবে মানুষের রাগেবিন আর রাহেবিন একদল হবে যারা আগ্রহী হবে আশাবাদী হবে রাগেব মানে হচ্ছে আশাবাদী হওয়া আগ্রহী হওয়া মানুষ যখন আশা করে তখনই তো কোনো দিকে আগ্রহী হয় তাই না যে ক্ষেত্রে লাভ হবে তখন আশা করে এবং লাভের আশা করে তখন কদম বাড়ায় আগে বাড়ায় কোনো কাজে আর রাহেবি না মানে ভয়ে ভীত ভয়ে ভীত হলে মানুষ পিসপা হয় তো তাদের অন্তরে আশাও থাকবে আর ভয়ও থাকবে এরকম একটি দল হবে আর একটি অবস্থার কথা বলছেন ওয়া ইসনানে আলা বাইরিন ওয়া সালাসাতুন আলা বাইরিন ওয়া আরবাতুন আলা বাইর ওয়া আশারাতুন আলা বাইর আর এক দল হবে যারা উটের ওপর সওয়ার হয়ে আসবে হাসার মাঠে শুনেছেন আগে শুনেছেন যে পায়ে হেঁটে হেঁটে তাই না সেই বুখারীর হাদিস ওয়া ইসনানে আলা বাইরিন দুই দুইজন এক উটের উপরে চড়ে থাকবে ওয়া সালাসাতুন তিনজন এক উটের সওয়ার থাকবে আবার আরবাতুন আলা বাইর কোন কোন উটের চারজন একসাথে সওয়ার হয়ে থাকবে ওয়া আশারাতুন আলা বাইর এমন উট হবে যার উপরে জন সওয়ার হয়ে থাকবে আমলের যেমন অবস্থা হবে তেমন ওয়া ইউহশারু বাকিয়াতুহুম ওয়া তুহশারু বাকিয়াতুহুম বা ইউহশারু বাকিয়াতুহুম দুটি এখানে ইউহশারু করে রেখেছি একই অর্থ একটা মজাকার একটা মুয়ান্নাস করেছে বাকি লোকগুলিকে সমবেত করবে একত্রিত করবে আগুনে আগুনে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে আগুনে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে তাকিল ও মাহুম হাইসো কালু তাদের সাথে আগুন বিশ্রাম করবে যেখানে তারা বিশ্রাম করবে যেখানে তারা থেমে যাবে আগুনও থেমে যাবে কাইলুলা করা হয় তাকিলো এই কাইলুলা থেকে কাইলুলা হচ্ছে দিনের ঘুমকে দিনের ঘুমকে কাইরুলা বলা হয় রাতের ঘুমকে নম বলে দিনে বিশ্রাম করাকে কাইরুলা বলা হয় তো এই যদি তারা বিশ্রাম করে কোথাও ক্লান্ত হয়ে সেখানে আগুন অবস্থান করবে আবার তাড়াবে তো যখন বিশ্রাম করা হলো আবার তাড়াবে তাদেরকে তবেই তো মাহুম হাইসু বাতু তবেই তো মানে রাত গুজরান রাত্রের ঘুম রাতের শোয়া তাদের সাথে রাত কাটাবে আগুন যেখানে তারা রাত কাটাবে এইভাবে তাদের কবর থেকে তাড়িয়ে নিয়ে যাবে আগুনে অতুসবেহ মাহুম হাইসু আসবাহু সকাল হবে যেখানে ওই লোকগুলির সেখানে আগুনেরও সকাল হবে অতুমসি মাহুম হাইসু আমসু আমসাউ সন্ধ্যা হবে আগুনের যেখানে তাদের সন্ধ্যা হবে মানে আগুন তাদের সাঁত বলার উদ্দেশ্য হচ্ছে আগুন তাদের সাঁত ছাড়বে না জড়িয়ে ধরবে আগুনে আগুনে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই শ্রেণীর লোক তাহলে কেমন অসৎ লোক বেঈমান লোক বেদিন লোক পাপিষ্ট মুজরে মিন সেই জন্য এই একটি হাদিস এই হাদিসটির ব্যাখ্যা আর একটা হাদিস শুনিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এই হাদিসটি তো সহি বুখারী হাদিস আবুজার রাজি আল্লাহ তালু একটি হাদিস বর্ণনা করেছেন যে হাদিস মুসনাদ আহমদে নাসাইতে বা হাকিতে আছে হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলী এই হাদিসের সারা বা ব্যাখ্যাতে নিয়ে এসছেন হাদিসটি বলছেন হাদ্দাসানি সাদুক আল মাসদুক নবী করিম সাল্লাম যিনি সত্যবাদী তিনি বর্ণনা করেছেন আন্না নাস ইউহশারুনা ইয়াউমাল কিয়ামতি আলা সালাসাত আফওয়াজ মানুষকে হাসর করা হবে জমা করা হবে কিয়ামতের দিনে তিন দলে ওখানে দলের অর্থ করেছে না আগের হাদিসটিতে হয়তো এই হাদিস থেকে নিয়ে ফৌজ ফৌজ মানে দল ইয়াদখুলুনা ফি ইল্লাহে আফওয়াজা কোরআনে আছে দলে দলে এখানেও সালাসাত আফওয়াজ তিন দলে জমা করা হবে কিয়ামতের দিনে ফৌজুন তাইমিনা কাসিনা রাকিবিনা একদল ওরা হবে যারা খেতেও পাবে তাইমিনা কাসিনা আর কাপড় পরে থাকবে আর রাখে বিনা সওয়ার হয়ে থাকবে পায়ে হাঁটা লোক না এরা তাই না তার মানে নেক লোক সৎ লোক ও ফৌজন ইয়ামশুন আর একদল পায়ে হেঁটে হাজির হবে আর একদল হাসের মাঠে পায়ে হেঁটে হাজির হবে ও ফৌজন তাসহাবহুমুল তো আলা উজু হেহিম আর তৃতীয় দল যাদেরকে ফেরেশতাগণ টেনে হেঁচড়ে নিয়ে যাবেন আলা উজু তাদের মুখের ভরে চোর দেখেছেন চোরকে মারতে দেখেছেন চোর যায় না টেনে নিয়ে যাচ্ছে যাচ্ছে না তখন মুখের ভরে টেনে হেঁচড়ে পা ধরে টানছে মুখের ভরে চোর ডাকাতকে এরকম করে মানুষ তো এইরকম অপরাধী যারা বেদিন বেনামাজি গুনাগার পাপিষ্ঠ কবিরা গুনাহ করে মারা গেছে বিনা তওবাই মালা এটা তো আলা উজুহিম মুখের ভরে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাবেন ফেরেশতাগণ আল হাদিস এই হাদিসগুলিতে বিভিন্ন অবস্থা বর্ণনা করা হয়েছে মানুষের কিয়ামতের দিনে যে এই অবস্থা হবে আর একটি হাদিস যাতে মুখের ভরে কাফেরদেরকে নিয়ে জাহাবি কথা বলা হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাজি আল্লাহ তালু বলছেন আন্না রাজুলান কালাইয়া নবী আল্লাহ একজন লোক বললেন যে হে আল্লাহর নবী কাইফা ইউহশারুল কাফেরু আলা ওয়াজহিহি কাফেরকে তাদের মুখের ভরে কেমন করে সমবেত করা হবে কিয়ামতের মাঠে একত্রিত করা হবে তার মানে তিনি আগে থেকে ওই লোকটি যে লোকটি জিজ্ঞাসাকারী তিনি আগে থেকে শুনেছিলেন যে কাফেরকে মুখের ভরে কি করা হবে কোরআন করিম একটি আয়াত আছে এরকম কোথায় না এটা আছে গুমরাহদের কথা যে দুই দল কি সমান হতে পারে এটি কিয়ামতের অবস্থার কথা বর্ণনা করা হয়নি দুনিয়াতে এক দল গুমরা বেদিন বে আর এক দল ধার্মিক নামাজি মোত্তাকি দুই দল আফামা ইয়ামশি মুকিব্বানা ওয়ালা আলা ওয়াজহি আহাদা আম্মা ইয়ামশি সাওয়ান আলা সিরাতি মুস্তাকিম আচ্ছা বলো তো আফামা ইয়ামশি মুকিব্বানা আলা ওয়াজহি যে ব্যক্তি মুখের ভরে চলে একটা লোক মুখের ভরে চলছে যেটা প্রকৃতির খেলাফ বা ঝুঁকে চলছে আহাদা ওই লোকটি বেশি সঠিক পথ প্রাপ্ত আম্মাইয়ামসি সাবিয়ান আলা সিরাতি মুস্তাকিম অথবা একজন সোজা হয়ে তার সোজা পথের উপর চলছে কোন লোকটি বেশি ভালো অর্থাৎ একজন ইমানদার মুত্তাকি যে পাপ করে না গুনাহ করে না অন্যায় কাজ করে না ইমানের অবস্থায় নেকামলের অবস্থায় চলছে সোজা এই লোক এক লোক বা একদল আর একদল হচ্ছে যারা বাঁকা চলে বক্র পথে চলে গুমরাহির পথে গুনার পথে পাপের পথে চলে দুই দল কি সমান হইতে পারে এটা বলা হয়েছে ওখানে কিন্তু আছে কোরআন কি আয়াত আছে ইয়াউমা ইউসহাবুনা ফিন নারি আলা উজুহিহিম তাদের মুখের ভরে জাহান্নামে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে কোরআন একটি আয়াত আছে তো কাফেরকে কিয়ামতের দিন জমা করা হবে মুখের ভরে কেমন করে মুখের ভরে হাঁটবে কি করে মুখের ভরে আবার হাঁটবে বা চলবে কি করে প্রশ্ন করলেন একজন লোক কাইফা ইউশারুল কাফির আলা ওয়াজহি ক্বালা আলাইসা আল্লাযী আমশাহু আলা রিজলাইন ফি দুনিয়া কাদিরান আলা আন ইয়ুমশিয়াহু আলা ওয়াজহি ইয়াউমাল কিয়ামাহ নবী করিম সাল্লাল্লাহু বললেন যে তোমাকে কেমন লাগ মুখের ভরে চলতে পারবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাতে পাক পবিত্র সত্তা তিনি মানুষকে দুই পায়ের ভরে চলার শক্তি দিয়েছেন সেই ব্যক্তি কি কাউকে মুখের ভরে মাথার ভরে চালাতে পারেন না তিনি কি সক্ষম নন বললেন তাহলে কাতাদা বালা ওয়া ইজ্জাতে রব্বেনা অবশ্যই ওয়া ইজ্জাতে রব্বেনা আমার রবের ইজ্জতের কসম শপথ করে বলি অবশ্যই জি আল্লাহ পায়ে চলার ক্ষমতা দিয়েছেন অনেকের পা আছে চলতে পারে না পা আছে চলতে পারে না তারপর আল্লাহ ফাকরাবুল আলম যদি এই আকর্ষণ না দিতেন কি বলে এই আকর্ষণকে জমিনে একটা আকর্ষণ নাই তাহলে কি মানুষ চলাফেরা করতে পারতো পৃথিবী তো ঘুরছে তাহলে পৃথিবী ঘোরা অবস্থায় মানুষ চলছে কি করে যদি এই জমিনে আকর্ষণ না থাকতো মানুষ চলতে পারতো না তা পৃথিবী তো গোলাকার আর সারা পৃথিবীর চারিদিকে মানুষ আছে তো মানুষ পৃথিবীতে কেমন করে চলাফেরা করছে যদি সাধারণ জ্ঞান পৃথিবী গোল তাহলে আমরা যদি ওপরে থাকি তো আমেরিকার লোকেরা নিচের দিকে আছে তাহলে তার মাথা মাথা নিচের দিকে আছে পানি তাদের উপর পড়ে না আর আমরা যদি নিচে থাকি তাহলে আমরা উল্টো হয়ে আছি তারা সোজা হয়ে আছে যদি জমিনে আকর্ষণ না থাকতো তাহলে মানুষ চলছে কি করে জমিনের উপর তারপর বললাম জমিন চলতে আছে আল্লাহ আকবার তো যে আল্লাহ পাক রব্বুল এইভাবে জমিকে আমাদের জন্য বসবাসের যোগ্য বানিয়েছেন চলাফেরার যোগ্য বানিয়েছেন এসব কথা কোরআন কারিমে রয়েছে বসবাস যোগ্য যদি না তো আল্লাহ জমিনকে তাহলে তোমরা কি থাকতে পারতে জমিনের উপর পারতে না কখনো তাহলে দেখেন জমিন ভাসমান অবস্থায় আছে পানির উপর আছে এই যে মাটি মাটির তলায় পানি আছে তাহলে পানির উপর এই জমিন পৃথিবী ভাসছে ঘর বাড়ি সব ভাসছে আল্লাহ ইচ্ছা করলে যদি এর এটা কমিয়ে দেন ভাই সে আছে যদি আল্লাহ কমিয়ে দেন আরো হালকা করে দেন এই জমিনকে তাহলে ডুবে সাথে সাথে ডুবে পৃথিবী সাথে সাথে ধ্বংস হয়ে যাবে কেমন তো এইভাবে হবে আল্লাহ যখন কোন আদেশ করেন ওইভাবে হবে তো বলছেন যে যে আমশাহু আলা রিজলাইন সে আল্লাহ যিনি দুই পায়ে চালিয়েছেন ফিদ্দুনিয়া পৃথিবীতে মানুষকে মানে চলার শক্তি দিয়েছেন কাদেরান তিনি কি সক্ষম নন আলা এই কাজের ওপর আইয়ম শিয়াহু আলাওয়াজহি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিনে মুখের ভরে মানুষকে হাঁটাবেন মাথার ভরে হাঁটাবেন এর জন্য সক্ষম নন কি আল্লাহ কাজ বলছেন যে বালা ওয়া ইজ্জতে রাব্বেন অবশ্যই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সামিয়াতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইন্নাকুম মুলাকুল্লাহি নিশ্চয় তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে মানে আল্লাহর সাথে মোলাকাত হবে যেতে হবে আল্লাহর কাছে নিশ্চয় তোমাদের আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটবে কি অবস্থায় হফাতান ওরাতান মোশাতান গুরলান এখানে চারটি গুণ বলা হয়েছে কোন হাদিস আছে ইউসারুন্নাস ইয়ামাল কিয়ামত হফাতান ওরাতান গুরলান তিনটি গুণ আছে এখানে আরেকটি গুণ বলা হয়েছে হফাতান শব্দটি হাফির জামা বহুবচন বচন হাফি মানে খালি পায়ে চলা জুতো স্যান্ডেল বিহীন জুতো স্যান্ডেল ছাড়া খালি পায়ে চলাকে বলা হয় হাফি বলা হয় হফাতান তোমরা খালি পায়ে হাঁটবে খালি পায়ে আজকাল যদি পাঁচ মিনিটের রাস্তা হাঁটতে বলা হয় তাহলে অসম্ভব হয়ে গেছে এককালে ছিল চাষি মানুষ যারা ছিল বা গরিব মানুষ ছিল তারা পায়ে হেঁটে জীবন কাটিয়ে দিয়েছে এরকম দেখেছি আমরা কিন্তু আজকাল আর বিশেষ করে যদি এই কঙ্করওয়ালা পাথরওয়ালা জমিন হয় শহরের জমিন হয় শহরের বসবাস হয় যেমন এখানে বাস করছে তাহলে পাঁচ মিনিটের রাস্তা চলা মুশকিল আপনার দশ মিনিট আধা ঘন্টা রাস্তা হলে তো খালাস পা জখম হয়ে যাবে খালি পায়ে হেঁটে হাজির হবে কেয়ামতের মাঠে ওরাতান আরির জামা বহু বচন আরি মানে উলঙ্গ তো তোমরা তাহলে আরি তো উলঙ্গ হে তোমরা কেমতের মাঠে উপস্থিত হবে মোশাতান মাসির জামা পায়ে হেঁটে উপস্থিত হবে গরলান তোমরা খাতনাবিহীন উপস্থিত হবে গরলান খাতনাবিহীন অর্থাৎ গোরল বলা হয় যে খাতনা করার আগে যে চামড়া বেড়ে থাকে সেটাকে বলা হয় গোরল সেটা সহ তার মানে কি করলাম খাতনা বিহীন বুঝতে পারলেন না চামড়া আচ্ছা, সহ খাতনা হয়েছে তারপরে কিয়ামতের কামাবাদ আন আউওয়ালা খালকিন আল্লাহ পাক কোরআনে কেন বলেছেন যেমন তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম মায়ের পেট থেকে পয়দা হয়েছিল ওইভাবেই তোমরা হাসরের মাঠে বিচার দিবাসে উপস্থিত হবে তাহলে এই হাদিসে খালি পায়ের কথা এলো আর উলঙ্গ হওয়ার কথা এলো আগের হাদিসে এসছে যে কিছু লোক কাসিন একটা হাদিস মোসনা আহমদ নাসাইর মনে রাখবেন ভুলবেন না তাহলে হাদিসে দুইটো হাদিসে দ্বন্দ্ব হয়ে যায় না তা আরো যেকে বলে দ্বন্দ্ব যদি এইরকম হয়তো সমন্বয় করার চেষ্টা করতে হবে এই হাদিস সহি বোখারির হাদিস প্রথম কথা এই হাদিস বেশি সহি এর জন্য আসল হচ্ছে যে মানুষ উলঙ্গই হাজির হবে তবে ব্যতিক্রম হতে পারে এমন নেক লোক যাদেরকে আল্লাহ কাপড় পরিয়ে দেবেন আগে তাহলে সমন্বয় হয়ে গেল আর এখানে বলা হয়েছে মোশাতান পায়ে হেট আগের হাদিস বললেন যে আলাবাইরিন দুইজন তিনজন চারজন দশজন করে ওটার উপরে চড়ে থাকবে তাহলে কিছু লোক এরকম সবার থাকবে সবার কথা বলা হয়নি বিশেষ কিছু লোক আর খাতনাবিহীন যেটা বলা হয়েছে আর খালি পায় এই সম্পর্কে আর দ্বন্দ্ব নেই অন্য কোনো এর বিরোধী হাদিস নেই সুতরাং বলতে হবে সবাই খালি পায় হবে আর খাতনাবিহীন হবে ও উত্তম দল উত্তম দল যাদেরকে আল্লাহ সওয়ারি দিবেন তারা তো উত্তম দল অবশ্যই সওয়ারি যারা দিবেন যারা পায়ে হেঁটে তাদের চাইতে উত্তম দল এখানে উত্তম দলের শ্রেণী ভাগ করা হয়নি প্রথম হাদিসটিতে তিন রকমের মানুষ হবে কিন্তু উত্তম দল বলে ভাগ করা হয়নি কিছু লোক যারা আশাবাদী হবে আর ভয়ও থাকবে আশা করে যে এই দলটি অবশ্য শ্রেষ্ঠ দল কিন্তু তাদের সম্পর্কে এই এটা বলা যাবে না যে তারা হয়তো সওয়ার হইতে পারবে না এরকম বলা যাবে না এই শ্রেণী ভাগ করা উদ্দেশ্য নয় আসলে এক দল থাকবে আল্লাহর কাছে আশাও করবে যে আমরা নেক আমল করেছি সুতরাং আশাও করবে যে জান্নাত পাবে ইনশাআল্লাহ আবার ভয়ও হবে আল্লাহর আযাব বলি আল্লাহর ক্রোধ সেই দিন কারণ হাদিস আছে যে সেই দিন আল্লাহ এত রাগান্বিত হবেন যে আম্বিয়া কেরাম বলবেন ইন্না রব ইন্না রব্বাকুম গাজিব আলিয়ামা গাজবান লাম ইয়াগজাব মিসলাহু কাত্তু ওয়ালাম ইয়াগজাব বাদাহু কাত্তু এত আল্লাহ রাগান্বিত হয়েছেন যে এর আগে কখনো এত রাগান্বিত হননি আর এর পরেও কত এত বেশি রাগান্বিত আল্লাহ ফাকর বলেন হবেন না এইরকম আল্লাহ ফাকর বলেন গজবের আগে থাকবেন তো এই জন্য ভয় আল্লাহর গজব বলে বা আল্লাহর রাগ বলে ভয় যে কি জানি আল্লাহ ফাকর বলেন তারপরে ছোট গুনাহ সাগিরা হয়েছে তো কবিরা না হইলো তওবা করলো জানি না আল্লাহ মাফ করেছেন কিনা এই জন্য ভয় থাকবে এই জন্য মমিনের একটি গুণ হচ্ছে যে ইয়াদউন রাগাবান ওয়া রাহাবা এই দুটি কথা কোরআনে কারিম আছে নেক বান্দা যারা সলেহীন তারা আল্লাহর কাছে দোয়া করে আশা নিয়েও যে আল্লাহ হয়তো কবুল করবেন আর মুক্তি দেবেন জান্নাত দেবেন আর রাহাবান ভয়ে যে কি জানি আল্লাহ ধরে নেন তো জাহান্নামে যেতে হবে এটা হচ্ছে দুটো ডানা মানুষের শুধু আশাই যদি করে তো মানুষ আমল ছেড়ে দেবে কম আমল করেছি নাকি এত নেকি করেছি এত শুধু যদি আশা থাকে তো একটা ডানা একটা ডানা নিয়ে পাখি যেমন উড়তে পারে না পড়ে যাবে আছাড়কে তাহলে মানে শুধু যদি আশা করে যে আমরা মমিন মুসলিম পাঁচক তো নামাজ পড়ছি দিয়ে সব নেক আমল করছি এমন কোনো ফরজ অজেব সন্ন্যত ছাড়ি না তাহলে আমাদের জান্নাত দিবে না তার কাকে দিবে এত যদি আশা করে তাহলে জাহান্নামে চলে যাওয়ার আশঙ্কা আছে যেমন এক ডানাওয়ালা পাখির উড়তে পারবে না সে অবশ্যই সে পড়ে যাবে ঠিক তেমনি এই তার ইমান নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে আর যদি শুধু ভয় করে আশা এবার নিরাশ হয়ে যায় তাহলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার ভয় আছে এত ভয় ভয় ভয় শুধু ভয় আর আশা একবার নিরাশ পাবো না জান্নাত আমি এইরকমও ঠিক নয় মধ্যপন্থা অবলম্বন করতে হবে আপনার একটা ডানা বানাইতে হবে আশাকে আর আরেকটা ডানা বানাইতে হবে ভয় ভীতিকে এবাদতবন্দি করতে হবে আশা এবং ভয় ভীতির দুই অবস্থাতেই দুটো অবস্থাকে ঠিক রেখে আল্লাহ ফাকরম বহু আয়াতে বলেছেন এইরকম যে তারা দোয়া করে আল্লাহকে ডাকে জি কি বলেন তদার ও খফিয়া আছে তাছাড়া আরো আয়াত আছে তো যে আয়াতগুলিতে আল্লাহ রব্বুল বলেছেন যেমন একটি আয়াত বলেন ইয়াদউনা না রাগবান ওয়া রাহবা ওয়া কানাল কানু লানা খাশিন তারপরে সূরা সাজদাতে রয়েছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা এখানে আল্লাহ আগে খাউফের কথা বলেছেন তারা রাতে বিছানায় শয় না ভয় উঠে তাহাজ্জুদ পড়তে শুরু করে উঠে আল্লাহর দরবারে কাঁদতে শুরু করে ইয়াদউ ইয়াদউনা রাব্বাহুম রবের কাছে দোয়া করা শুরু করে ডাকতে শুরু করে রবকে খাউফান ভয় নিয়ে এবং শুধু ভয় নিয়ে না তামান আশাও নি যে আল্লাহ নিরাশ করবেন আল্লাহকে ডাকছে আল্লাহ দেবেন খৌফম ও তামা আর আরেকটি আয়াত আগে বললাম যে ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবাম ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিন আম্বিয়া কেরামের গুণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল বলেছেন তো দুটোই থাকতে হবে ভয় থাকতে হবে আল্লাহর আযাব বলে গুনাহ করলে আল্লাহ ধরে নেবেন আর আশা থাকতে হবে যে আল্লাহর আদেশ পালন করছি ফরজ ওয়াজিব আদায় করছি সুন্নাত যথাসাধ্য পালন করছি গোনা থেকে বাঁচার চেষ্টা করছি তাহলে আল্লাহ তো ওবাও করছি সকাল বিকাল তাহলে আল্লাহ কেন মাফ করবেন না আল্লাহ আশা করি মাফ করবেন বলছেন সামিয়াত রাসূল আল্লাহ ইয়াখতুব আলাল মিম্বারে মিম্বারের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি দিতে গিয়ে বলছিলেন ইয়াকুল ইন্নাকুম মুলাকুল্লাহি হুফাতান উরাতান গুরলান এখানে তিনটি কথা বলা হয়েছে আগের হাদিসে পায়ে হাঁটার কথা মুশাতান বলা হয়েছে জি হুফাতান মানে কি বললাম হ্যাঁ হাফির জামা মানে খালি পায়ে জুতো স্যান্ডেল থাকবে না জি মোজাও থাকবে না আর আওরাতান আরির জমা মানে উলঙ্গ হয়ে আসবে গরলান মানে খাতনাবিহীন আর কি ছিল মুসাতান ছিল মাসির জামা মানে পায়ে হেঁটে আসবে এ সম্পর্কে বললাম যে যে হাদিসগুলিতে আছে যে কিছু লোক সওয়ারি আসবে সেগুলোর সাথে সমন্বয় করবেন যে সব লোক না অধিকাংশ লোক পায়ে হেঁটে আর কাফেরদেরকে মুখের ভরে একত্রিত করা হবে আর মমিন নেক মুত্তাকিনদেরকে সওয়ারি দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা জি আইবিন আব্বাসিন কাল কামাফিনা ফিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের মাঝে দাঁড়ালেন খুতবা দেওয়ার জন্য ফাকাল বলে ইন্নাকুম মাহশুরুনা হুফাতান ওরাতান গুরলা তোমাদেরকে একত্রিত করা হবে হুফাতান খালি পায়ে উলঙ্গ অবস্থায় গরলান এবং খতনাবিহীন অবস্থায় তারপরে আয়াতটি আগে শুনিয়েছিলাম কামা বাদান আউয়ালা খালকি নঈদহু আল্লাহ কোরআনে বলেছেন যেমন প্রথমবার আমি সৃষ্টি আরম্ভ করেছিলাম তোমাদের ওইদিকে তোমাদের ফিরিয়ে দেব পাল্টিয়ে দেব অর্থাৎ মায়ের পেট থেকে যেমন বেরিয়েছিলে ওই রকম হয়ে হাসরের মাঠে তোমরা কবর থেকে আবার উঠে আসবে ওয়াইন আউয়ালাল আল খালায়েক ইউকসা ইয়াউমাল কিয়ামত এতে অতিরিক্ত আরো কিছু কথা আছে প্রথম ব্যক্তি খালায়েক খালিকাতুন যা মখলুক সৃষ্টি জগতের প্রথম ব্যক্তি ইউকসা ইয়াউমাল কিয়ামতের দিনে যাকে কাপড় দেওয়া হবে কাপড় পরতে দেওয়া হবে তিনি কে ইব্রাহিম খালিলুল্লাহকে প্রথম কাপড় দেওয়া হবে সুবহানাল্লাহ একটি গুণে গত সপ্তাহে না তার আগে সব বলেছিলাম তো যে একটি দুইটি গুণে যদি অন্য আম্বিয়া কেরাম বেড়ে যান তাতে নবী করিম সাল্লাহ ইসলামের শ্রেষ্ঠত্ব সমস্ত আম্বিয়ার ওপর হ্যাঁ, খর্ব হয় না বরং তিনি সার্বিক দিক থেকে সমস্ত আম্বিয়া কেরামের ওপর আফজাল এবং শ্রেষ্ঠ তো এই দিক দিয়ে আফজালিয়াত বা শ্রেষ্ঠত্ব বেশি ইব্রাহিম আলী ইসলামের নবী সাল্লাম স্বয়ং বলছেন যে প্রথম ব্যক্তি যাকে কাপড় দেওয়া হবে তিনি হচ্ছেন ইব্রাহিম আলহ ইসলাম কেন কাপড় দেওয়া হবে কঠিন পরীক্ষা ফেলেছেন নবী সাল্লামকে আল্লাহ কঠিন পরীক্ষা ফেলেছেন আগুনে ফেলেছেন জি এটা কথা বলা হয়েছে আগুনে ফেলেছেন আল্লাহ ফাকরাবুল আলমী সেই জন্য বলেছেন ওলামার ওয়াইন্না হুসাইও যাও বেড়ে জালিমিন উম্মাতি তারপরে আরেকটি বিষয় বলা হচ্ছে কেয়ামতের দিনে আমার উম্মতের বেশ কিছু লোককে নিয়ে আসা হবে সাইও যাও বেড়ে জালিমিন উম্মাতি আমার উম্মতের বেশ কিছু লোককে নিয়ে আসা হবে ফাইউখাজ বেহিম জাতা শিমাল এবং তাদেরকে বাম দিকে নিয়ে যাওয়া হবে ধাক্কা দিয়ে তাদেরকে ধরে বাম দিকে নিয়ে যাওয়া হবে আমার কাছে আসতে দেওয়া হবে না আল্লাহ নবীর উম্মত কিন্তু তাদেরকে ডান দিকে নিয়ে হবে না কেন ডান দিক মানেই ভালো মোবারক জান্নাতের দিক না ওইদিকে না বাম দিকে তাদেরকে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে ফাকুল তখন আমি বলবো ইয়া রব্বে হে আল্লাহ হে রব ওসাই হাবি আসহাবের তাসদির ওসাই হাবি আমার সঙ্গীরা আমার সঙ্গী আমার দুর্বল ওসাই হাবি যেন আমার দুর্বল ও অসহায় সঙ্গী তাদেরকে আল্লাহ কোন দিকে নিয়ে যাচ্ছেন আল্লাহ কোন দিকে আপনার ফেরেস্তারা নিয়ে যাচ্ছে এদেরকে আমার সঙ্গীদেরকে আসতে দেন ওসাই হাবি ওসাই হাবি অন্য হাদিসে বারবার করে আল্লাহ নবী রিপিট করবেন এই কথাটি ওসাই হাবি ওসাই হাবি আমার সঙ্গী আমার সঙ্গী ফেরেস্তাদেরকে বলবেন আসতে দাও আসতে দাও হায়াকুলু তখন আল্লাহ বলবেন বা আল্লাহর ফেরেস্তারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক ফেরেস্তাগণ বলবেন অন্য হাদিসে রয়েছে স্পষ্ট ফেরেস্তাগণ জবাব দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাসরের মাঠে যে হে নবী নিশ্চয় আপনি জানেন না ইন্নাকা লা তাদরি আপনি জানেন না তাহলে কি বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব নন নবী সাল্লাম ইন্তেকালের পরে উম্মতের খোঁজ খবর রাখেন না কে ইমানের অবস্থায় থাকলো কে সিরিক করে কবর মাজার পূজা করে গেল পীর পূজা করে গেল কে বিরাত করে গেল কোন খবর নবী সাল্লাম তার কবর থেকে উম্মতের রাখেন না আর বিদাতপন্থীরা আমাদের দেশে কি বলে যারা বেরেলবি কবর পূজারী তারা বলে নবী আলেমুল গাইব হাজির নাজির সব জায়গায় উপস্থিত এবং উম্মতের আমল পেশ করা হয় উম্মতের খোঁজ খবর আমার আমল আপনার আমল সবার আমল নাকি আল্লাহ নবীর সামনে পেশ করা হচ্ছে আর তিনি জানছেন যে আজকে জামান সাহেব আজকে জুমার দিনে কি আমল করলো মতিউর রহমান কি করলো অমুক কি করলো আব্দুল খালেক কি করলো আল্লাহ নবীর সামনে পেশ করা হয় সব খবর আল্লাহ নবীকে আছে ওটা তো তবলিগীদের কাছে দিতে পারে ও তো বেরলিবির কাছে যেতে হবে না দেওবন্দীদের কি দিতে পারে অতি ইলিয়াস সাহেব জাকারিয়া সাহেবকে দিতে পারে জাকারিয়া সাহেব নিজে বলছেন যে আমাদেরকে রুটি দিয়ে স্বপ্নে রুটি দিলে আল্লাহ নবীর মেহমান হইলাম যে ইয়া রাসূলুল্লাহ আপনার মসজিদে এসে মেহমান হয়েছে জাকারিয়া সাহেবদের এক মুরব্বী শেখুল হাদিস জাকারিয়া সাহেব আর ইলিয়াস সাহেব তবলি জামাতের এক মুরব্বী দেবন্দীদের এক মুরব্বী মসজিদ নববীতে নাকি মেহমান হয়েছেন ওখানে গিয়ে আর মদিনার লোক গরিব মানুষ গরিবের যুগে সেই দারিদ্রতা আগের যুগে তো আর কে খাওয়াবে আল্লাহ নবী কি দরখাস্ত করি ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমান হয়েছে আপনার মসজিদে এসেছি দেখি আপনি কি খাওয়াইছেন আজকে তারপরে ঘুমিয়ে পড়েছে আর যেমনই ঘুম এসেছে নবী সাল্লাম এসে হাজির আর কি দেরি করতে পারেন মেহমান বলছে আপনার কাছে মেহমান হয়েছি আর আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি মেহমানের কেমন আতিথ্য করতেন তার জীবদ্দশা এখন কবর থেকে তিনি উঠে মেহমান নামাজি করছেন রুটি নিয়ে হাজির যে তুমি আমার মেহমান হয়েছো আর তুমি আমাকে জানিয়েছো আপনার বাড়িতে আমি মেহমান হয়েছি আজকে তোমার জন্য রুটি হাজির ওই স্বপ্নে রুটি খেতে শুরু করেছে অর্ধেক খাওয়া হয়েছে আর হঠাৎ ঘুম ভেঙে গেছে আমাদের ঘুম ভেঙে গেলে হাহু তাস করি হাই রে বাড়ি গেলাম অনেকে যারা বিবি নতুন নতুন বিয়ে শাদী করে এসছেন আর বিবি দেশেই আর স্বপ্নে দেখছেন যে বিবির কাছাকাছি গিয়েছেন এখন সালাম আলাইকুম সালাম দোয়া হয়েছে গল্পই হয়নি আর ঘরে যেতে পারেনি হয়তো ঘুম ভেঙে গেল আফসুস হতে লাগে ভাই রে কি হলো রে দেখা সাক্ষাতে হইলো না তাই না আফসুস হতে লাগে তবলিগি ভাইদের আফসুস নেই ওরা জেগে গেলেও ওই টেস্ট পায় জেগে গেলেও তারা বিবি পেতে পারে কারণ রুটি যখন পেতে পারে তো বিবি পেতে পারে না স্বপ্নে দেখছিল যে বিবির কাছে পৌঁছে গেছে সৌদি আরবে চাকরি করে বিবির কাছে পৌঁছে গেছে স্বপ্নে আর জেগে গেলেও তারা পেতে পারে সম্ভাবনা আছে কারণ তাদের কিতাবে আছে এই রুটির ঘটনাটা দেখছি অর্ধেক রুটি হাতে আছে রুটি যে কেড়ে নিল তাও না মাসাল্লাহ তারপরে জেগে টুক ধুয়ে মাশাল্লাহ রুটিও খেলো বাকি রুটিটাও খেলো তবলি জামাতে ফাজাইল আমলে এই কিসা আছে তাহলে এর দ্বারা কি শিখানো হয়েছে যে আল্লাহ নবীর কাছে চাইলে শোনেন প্রথম কথা শুনলেন যে আর আল্লাহ আপনার মেহমান হয়েছি শুনে নিলেন তিনি তাহলে তিনি আলেমুল গাইব খোঁজ খবর রাখছেন মসজিদে নবীতে কি এলো না এলো আমার মেহমান এসছে খোঁজ খবর রাখছেন আলেমুল গাইব শিরক এক এলমের শিরক আল্লাহর এলমে শরিক করে দিল নবী করিম সাল্লামকে তাহলে শুধু বেরলবিদের কথা আলেমুল গাইব বলা উচিত না এই ঘটনা থেকে আপনি চিন্তা করুন যে এদের কাছেও আল্লাহ নবী আলেমুল গাইব গাইবের খবর জানছেন তারপর শুধু জানছেন আবার সাহায্য করতে পারছেন রুটি দিতেও পারছেন ক্ষুধার্তকে আর স্বপ্নের রুটি স্বপ্নেই যদি খেত তাও এক হইতো তারপরে জেগেও রুটি থেকে যাচ্ছে কি বরকতের রুটি এই হাদিস হাদিস মনে রাখবেন যারা আল্লাহর নবীকে আলেমুল গায়েব বলে হাজের নাজির বলে দুনিয়ার খোঁজ খবর তিনি রাখেন তাহলে তিনি হাসান হোসেনের খোঁজ খবর রাখছিলেন তাহলে খোঁজ খবর রেখে যদি রুটি দিতে পারেন তো হোসেনকে নিষেধ করতে পারেননি যে পেয়ারা নাতি তুমি যেও না কেন যাচ্ছ ওখানে গেলে সব গাদ্দারগুলি বসে আছে ইরাকি গাদ্দার বসে আছে তুমি যাবে রাতা রাতি সব এরা ওই ইবনে জিয়াদের সাথে হয়ে যাবে ইয়াজিদের সাথে হয়ে যাবে আর তোমার বায়াত এরা ভঙ্গ করে ফেলবে তোমাকে ডাকছে বস্তা ভরা চিঠি হাজার হাজার চিঠি দিয়ে যে আসেন আসেন আপনাকে কালিফাতুল মুসলিমিন মানবো আমিরুল মুমিন সব এরা মিথ্যুক এই কথাগুলি কেন জানিয়ে দিলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জেনে শুনে পেরেও আমরা পারলে আপনার চেষ্টা করব না সাহায্য সহযোগিতা করার তা আমরা যদি গুনাহগার হয়েও মানুষের আপ্রাণ সাহায্য করার চেষ্টা করি বাঁচানোর মানুষকে চেষ্টা করি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কেন হাসান হোসেনকে বাঁচাবার চেষ্টা করলেন না গোটা বংশকে বাঁচাবার চেষ্টা করলেন না কি জুলুম অত্যাচার তাদের উপর হলো এছাড়াও বহু ঘটনা রয়েছে সাহাবাই কেরামের ইতিহাসে যেসব সমস্যার সমাধান করার জন্য নবী সাল্লাম কখনো তাদের না তারা ডেকেছেন আর না তিনি সাড়া দিয়েছেন নিজে থেকে আর আজকাল এরা ডাকেও আর তাদের ডাকে সাড়াও দেয় আর না ডাকলেও নাকি চলে আসে সমস্যার সমাধান করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা কি বলবে ইন্নাকা লা তাদরি নিশ্চয় আপনি জানেন না তাহলে যারা সহি আকিদার মানুষ আহলে সুন্নাতাল জামাত নবী সাল্লামকে আলেমুল গায়েব মনে করে না তাদেরকে কি বলে জানেন বেরেলবিরা কি বলে তাদেরকে বলে কাফের মুরতাদেরা নবী সাল্লামের সাথে বেয়াদবি করেছে সুতরাং এরা হলো মুরতাদ কাফের কুফরির ফতোয়া দিয়ে রেখেছে ওয়াহাবি এরা ওয়াহাবি নাজবি কাফের এসব ফতোয়া দেওয়া আছে তাদের তাহলে এই ফতোয়ায় যদি হয় তাহলে ফেরেস্তাদের উপর কি ফতোয়া দিবে তারা ফেরেস্তারা মুসলমান ফেরেস্তারা তো বলছে ইন্নাকাল্লা আতাদি হে নবী আপনি জানেন না আর বেরেল বলছেন না আপনি সব জানেন তাহলে বোঝা গেল যে ফেরেস্তাদের ওপরেই ওয়াহাবি হওয়ার ফতোয়া আর মোরতাদ হওয়ার ফতোয়া এই বেরেলবি রেজবিরা দেবে ভারত বাংলাদেশের আহমদ রেজা খানের উম্মতরা ঈশ্বর সিনা যে ইমামুল মিল্লাত যাকে বলছেন তার ফতোয়া এটি ঈশ্বর সিনার পীর যাকে ইমামুল মিল্লাত বলেছে আহমদ রেজা খানকে জি সেই কথা বলেছে যে যারা বলবে নবী আলেমুল গাইব নন তারা কাফের মোরতাদ ওয়াহাবি নজদি তার সাথে আরো কই লাগে ওয়াহাবির সাথে লাহাবিও লাগে ওয়াহাবি লাহাবি এই সব লাগায় যত পারে হ্যাঁ আল্লাহাবি ও আবুল লাহাবের সাথে লাগাইতে চেষ্টা করে লাহাবি ওয়াহাবিও আল্লাহাবিও তো তাহলে ফেরেশতারা কি আবার তাদের কাছে তাহলে ফেরেশতারা মুসলমান নাই ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক ফাকুলু কামা আল আব্দুস সালেহ তারপরে যদি ফেরেশতাদের আকীদা তো ভুল থাকার সম্ভাবনা থাকে যদি ভুল বলতে পারে তাহলে নবী সাল্লাল্লাহু সাথে সাথে বলতেন কম্পাস তোমরা জানো না যে আমি সবকিছু জানি আলমুল গায়ব বেরুল আহমদ রেজা খান দেখো তাদের আকীদা দেখো আমাকে আলেমুল গায়ে বলছে আর তোমরা ফেরেশতা বেয়াদব গোস্তাকি করছো তোমরা ভাবি নাকি নবী সাল্লাম তো কমপক্ষে সংশোধন করে দেবেন নবী সাল্লাম আবার কিছু বলছেন না আকুলও বলছেন আমি বল তখন বলবো কামা কালাল আব্দুস সালেহ নেক বান্দা অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যেমন বলেছিলেন ওয়াকুন্তু আলাইহিম শাহীদাম মা দুমতু ফিহিম আল্লাহ যতদিন তাদের মাঝে আমি ছিলাম ততদিন আমি সাক্ষী ছিলাম ফালাম্মা তাওয়াফাইতানি যখন তুমি আমাকে উঠিয়ে নিয়েছো অফার দিয়ে দিয়েছো কোনটা আন্তার রাকিবা আলাইহিম তুমি আল্লাহ তুমি নেগাবান তুমি জানো কি করেছে তারা তার হিসাব তুমি নাও আমি কিছু বলতে পারবো না খ্রিস্টানরা তিন খোদাই বিশ্বাসী হয়েছে তৃপ্তবাদে এর জবাব আমি দিতে পারবো না আল্লাহ নবী সাল বলছেন আমিও এই বিদাতিদের সম্পর্কে এই কথাই বলবো যে আল্লাহ আমি আর কিছু বলতে পারবো না এই বেদাতিদের কথা এই মিলাদ করেছে আর সবে বরাত করেছে আর নবীকে আলিমুল গায়েব হাজির নাজির বলেছে আর এই শিরক বিদাত করেছে কবর মাজার পূজা পীর পূজা করেছে পীরের মুরিদ হয়েছে আল্লাহ এদের সম্পর্কে আমি জানি না আমার পরে কি করেছে আমি যতদিন ছিলাম ততদিনের আমি জিম্মেদারি নিতে পারবো তারপর আর কোনো দায়িত্ব নিতে পারবো না আল্লাহ যা ইচ্ছা তাই করো তাদের ফালাম্মা তো আফাইতানি কুনতা আনতা রাকিবা আলিম আনতা আলা কুল্লি শাইইন শাহীদ আল্লাহ সবকিছু তুমি জানো কি করেছে তারা ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম এই ছিল ঈসা আলাইহিস সালামের বক্তব্য যা কোরআনে কারিমে সূরা মাইদায় রয়েছে তারপরে আল্লাহ নবীকে বলা হবে ফায়োকাল ইন্নাহুম লাম ইয়াজালু মুরতাদ্দিন আলা আকাবহিম এরা সর্বদাই তাদের তারা পশ্চাৎপদে ছিল মুরতাদ্দিনা মানে তারা পিঠ ফিরিয়ে নিয়েছিল আলা আকাবহিম মানে উল্টো দিকে সোজা দিকে সুন্নতের দিকে না চলে ইসলামের দিকে না চলে তারা কোন দিকে চলেছিল কুফরির দিকে বিদাতের দিকে শিরকের দিকে কবর মাজার পূজার দিকে ব্যক্তি পূজার দিকে অন্ধ অনুসরণের দিকে এসব দিকে ফিরে গিয়েছিল এই যে ঘটনাটি ঘটবে এ সম্পর্কে আরো অতিরিক্ত জানা দরকার দুই শ্রেণীর মানুষ সম্পর্কে হবে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ যারা মুসলমান হয়েছিল তারপরে মুরতাদ হয়ে গিয়েছিল তাদের সম্পর্কে যেমন মুরতাদ দিনে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু জামানায় তারা ইসলাম কবুল করেছিল কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু জামানায় গিয়ে যাকাত অস্বীকার করেছিল বা তারপরে গিয়ে মুসাইলামা কাযযাব যখন মিথ্যুক নবুয়তি দাবি করলো তার অনুসারী হয়ে গিয়েছিল কিছু লোকেরা এরকম হয়েছিল তো তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু বলবেন আর এক শ্রেণীর লোক হচ্ছে যত বিদাতপন্থী যত বিরাটপন্থী সে আটরসি হোক আর মাইজভান্ডারি হোক আর ফুরফুরাই হোক আর যে কোনো তরিকায় হোক সর্ষেনায় হোক আচরমনাই হোক যত বিদাতি তরিকাতের লোকের আছে তাদের সম্পর্কে এই হাদিস যে ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদা নতুন নতুন কাজ কি করেছে হে নবী আপনি জানেন না আপনার পরে মা আহাদাসু হাদাসা মানে কি নতুন কাজ করা নবী সাল কি বলেছেন বিদাত সম্পর্কে মান আহাদাসা ফি আমরিনা হাজা আমাদের দিনের ব্যাপারে যে ব্যক্তি নতুন কোন কাজ করবে আর এখানে ওই আহাদাসু আছে তাই না তাহলে বিদাতপন্থী হতে সামিল তাহলে যারা নতুন নতুন বিদাতি কাজ শুরু করলো তাদের সম্পর্কে নবী এই বলা হবে ফেরেশতাদের পক্ষ থেকে যে হাউজে কসারে এদেরকে যেতে দেওয়া হবে না তাড়িয়ে দেওয়া হবে আর বলা আপনি জানেন না যে আপনার পরে এরা নতুন নতুন কাজ করেছে আর একটি হাদিসে রয়েছে যে নবী তখন বলবেন ফাসহকান সহকান লেমান বাদদালা দিনী দূরে তাড়িয়ে দাও দূর হয়ে যাক দূর হয়ে যাক যারা আমার দিনকে পরিবর্তন করে দিয়েছে আরেকটি হাদিসের রেওয়ায়তে শব্দের পার্থক্য সাথে রয়েছে সোহকান সোহকান লেমান গাইয়ারা বাদি আমার পরে যারা আমার দিনকে বিকৃত করে দিয়েছে বদলিয়ে দিয়েছে তারা দূরে হয়ে যাক দূরে হয়ে যাক সরিয়ে দাও তাদেরকে তাড়িয়ে দাও তাহলে দেখেন বিদ্যার্থীদের কি অবস্থা হবে হাসরের মাঠে হাদিস আর কয়েকটি বাকি আছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন কালাত বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুহশারুনা হুফাতান আওরাতান গরলা তোমাদেরকে একত্রিত করা হবে হাসর করা হবে মানে কিয়ামতের মাঠে তোমাদেরকে জমা করা হবে হফাতান খালি পায়ে হাফির জমা খালি পায়ে ওরাতান উলঙ্গ অবস্থায় গোরলান খাতনাবিহীন আর একটা আর একটি শব্দ এসেছিল না হাদিসে মোশাতান পায়ে হেঁটে তাই তবে পায়ে হাঁটার ব্যাপারটি বলেছি যে কিছু লোক আসবে যারা সবাধি আসবে কালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন নবী সাল্লাল্লাহু এই কথা বললেন যে এইভাবে উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে সবাই হাজির হবে আল্লাহু আকবার নারী পুরুষ বলেন কোটি কোটি অসংখ্য আজকের একটা যুগে শুধু কোটি কোটি মানুষ কত কোটি মানুষ তাহলে আদম আলাই সালাম থেকে শুরু করে দুনিয়ার শুরু থেকে কেমন পর্যন্ত কত মানুষ আর সব হাজির হচ্ছে একই ময়দানে বিচার দিবস আল্লাহ আর সবাই উলঙ্গ অবস্থায় মা ইসরাদি আল্লাহ তালানহাকে কেমন লাগলো যেন তারা তো মানুষ তারাকেও তো হাজির হইতে হবে এমন কথা কালাত আয়েশা রবি আল্লাহ আনহার আয়েশা রবি আল্লাহ তালান বললেন সকল তো ইয়া রাসুল আল্লাহ আমি বললাম হে আল্লাহ রসুল আর রিজাল ওয়ান নিসাও অসংখ্য পুরুষ আর অসংখ্য মানুষ ইয়ানজোর বাঘহেলা বাঘ এ অবস্থায় হাজির হবে আর একে অপরের দিকে তাকাবে এই দৃশ্য কি ভালো দৃশ্য কেমন লাগছে কথা তাকাতে থাকবে পুরুষ লোক উলঙ্গ মহিলা উলঙ্গ একে অপরের দিকে তাকাতে থাকবে আর হাসরের মাঠে হাজির হবে নবী করিম সাল্লাম কি বললেন ফাকালা অন্য হাদিসে ইয়া আয়েশা তো হে আয়েশা আল আমরু আসাদ্দ মিন আইয়হিম মাহুম জালিকা আর একটি রিওয়ায়েতে শব্দের পার্থক্য সাথে আছে আল আমরু আসাদ্দ মিন আইয়ান যারা বাদহুম ইলা বাদ হে আয়েশা শুনে রেখো যে তখনকার অবস্থা আমর মানে এখানে অবস্থা কিয়ামতের মাঠের যে ভয়ঙ্কর অবস্থা যে আজাবের অবস্থা মানুষের ভীতির অবস্থা আসাদ্দমিন আইহিম মাহম জালিকা এর চাইতে কঠিন যে এদিকে তাদের ভুরুক্ষেপ হবে খেয়াল হবে যে কে কি অবস্থা আছে হোঁশ হারা মানুষের হোঁশ দিশা থাকবে না নিজের নিয়ে এত ব্যস্ত থাকবে হাই হাই হাই হাই হাহাকার অবস্থা কি হবে আমার কি হবে মানুষ যখন এইরকম হয়ে যায় তো দুনিয়ার ক্ষেত্রে ভুলে যায় বাড়িতে যদি আগুন লেগে যায় তো গুরুত্বপূর্ণ জিনিসটা নিতে ভুলে গেছে দুটো একটা কথা মনে আছে যে আমার টাকার বাক্সটা আছে ওইটা নেই কিন্তু আপনার ছেলে হয়তো ঘুমিয়ে আছে ছেড়ে চলে এরকম বহু ঘটনা ঘটেছে তাহলে সামান্য বাড়িতে একটু আগুন লাগলে যদি এইরকম হতভম্ব হয়ে কোনো হোস দিশা নেই কোনো হোস দিশা নেই টাকা নিয়েছেন গয়নার বক্সটা নিতে ভুলে গেছে ছেলে ঘুমিয়ে আছে ছেলেকে নিতে ভুলে গেছে পুড়ে সানা হয়ে গেছে ভর্তা হয়ে গেছে আল্লাহ বহু ঘটনা এরকম ঘটে থাকে যখন খড়ের বাড়ি ছিল এককালে আর বাতাসে বৈশাখ জ্যোষ্ঠী মাসে এক গ্রামের এক কিনারে আগুন লেগে গেলে আগুন হঠাৎ করে উড়ে গ্রামের ওই পাশে পৌঁছে গেছে গোটা গ্রাম যেখানে সেখানে আগুন এক বাড়ির আগুন গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে শুনেছেন দেখেছেন না দেখেননি বাহ একবার তো আজকাল যে বিদ্যুতের আগুন এতেই কি কম হচ্ছে নাকি মানুষ হতভাবে নিজেকে বাঁচাও ধোঁয়ার মধ্যে আর হোস দিশা নেই ধোঁয়াই হয়েছে ধোঁয়া তার হোস দিশা নেই ও যা কিছু নিতে পেরেছে নিয়ে নিজের কাপড় চোপড় নিয়ে হয়তো বেরিয়ে গেছে তার জেলেই থেকে গেছে মেয়ে থেকে গেছে স্বামী বেরিয়ে পালিয়ে গেছে স্ত্রীর কথায় খেয়াল নেই যদি দুনিয়াতে এরকম অবস্থা হয়ে যায় তাহলে হাসরের মাঠে কি অবস্থা হবে যখন জাহান্নাম সামনে জাহান্নাম সামনে কি অবস্থা হবে তাই বলছেন যে আয়েশা তুমি এই চিন্তাই করো না তখন এই হুঁশ দিশেই থাকবে না যে কে কি অবস্থা আছে শরীরে কাপড় আছে কি না আছে কে উলঙ্গ আছে না আছে ওদিকে খেয়ালই যাবে না কারো খেয়াল যাবে না এর চাইতে কঠোর অবস্থা থাকবে তা নিয়ে চিন্তায় ব্যস্ত থাকবে মানুষ এ হচ্ছে কিয়ামতের দিনের অবস্থা তারপরের হাদিসে রয়েছে জান্নাতীদের সংখ্যা সম্পর্কে এই উম্মতের লোক বেশি বেশি জান্নাতি হবে নিঃসন্দেহ নবী করিম সাল্লামের উম্মত এই উম্মত হচ্ছে খাইরা উম্মা শ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক কোরআনে বলেছেন কুনতুম খাইরা উম্মা ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা মধ্যপন্থী উম্মত সুতরাং এই উম্মতে পাপ থাকলেও এদের সংখ্যা জান্নাতির বেশি হবে এদের মধ্যে থেকেও জাহান্নামি হবে কিন্তু জান্নাতীদের সংখ্যা মুসা আলাইহিস সালামের উম্মতের তুলনায় ঈসা আলি ইসলামের মোহাম্মতের তুলনায় নু আলি ইসলামের মোহাম্মতের তুলনায় ইব্রাহিম আলি ইসলামের মোহাম্মতের তুলনায় অন্যান্য আম্বিয়া কিরামের উম্মতের তুলনায় উম্মতে মোহাম্মদিয়া আল্লাহ সাহেব আফজাল সালাত তসলিম তাদের সংখ্যা বেশি হবে তো এই ক্ষেত্রে কয়েকটি হাদিস রয়েছে একটি হাদিস কত ভাগ হবে এই উম্মতের বলছেন কোন নাম আন নবী আবদুল্লাহ বলছেন যখন কোন হাদিসে মহাদেশ পরিভাষা ইসতিলাহ যখন আব্দুল্লাহ শুধু বলা হবে তখন আব্দুল মাসুদ ধরতে হবে কারণ সাহাবে কেরামদের মধ্যে অনেক আবদুল্লাহ ছিলেন আবদুল্লাহ মাসুদ ছিলেন আবদুল্লাহ বিন ওমর ছিলেন আবদুল্লাহ বিন আব্বাস ছিলেন আবদুল্লাহ বিন আমর বিন আস ছিলেন জি বিশেষ করে এই চারজন তো প্রসিদ্ধ অনেক রেওয়াজ করেছেন চারজন যখন আবদুল্লাহ থাকবে তখন ধরে নিতে হবে মহাদেসিনরা এই পরিভাষা তাদের কিতাব বলে দিয়েছেন আবদুল্লাহ বিন মাসুদ বলছেন যে আমরা ছিলাম নবী সাল্লামের সাথে একটি কুব্বাতিন একটি তাঁবুতে কুব্বা বলা হয় তাম্বুকে খাইমাও বলে তাম্বুকে খাইমা কাপড়ের তাম্বুকে বলে আর কুব্বা বলা হয় চামড়া দিয়ে তারা ছোট্ট ধরনের তাম্বু তৈরি করত হ্যাঁ ফাকালা বললেন নবী সাল্লাম আতারা যাও না আনতা কোনো রোগ আহলিস না তোমরা কি এতে সন্তুষ্ট আছো আতারা যাও না তোমরা কি এতে রাজি আছো যে তোমরা জান্নাতের চার ভাগের এক ভাগ হবে রোব আহলিস জান্না রোব মানে চার ভাগের এক ভাগ আরবা মানে চার আর রাবে মানে চতুর্থ আর রব মানে চার ভাগের এক ভাগ একের চার রব আহলিল জান্না হওয়াতে তোমরা রাজি আছো সন্তুষ্ট আছো যে তোমাদের যদি আল্লাহ গোটা আদম আলি সালাম থেকে শুরু যত উম্মত আছে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে চার ভাগের এক ভাগ মুসলিম নাবি সাল্লামের উম্মত এতে রাজি আছো তোমরা কল্যাণ নাম আর কি চাই এত সংখ্যার মধ্যে আমরা হচ্ছে চার ভাগের এক ভাগ আর বাকি সব সবাই মিলে তিন তিন ভাগ তারা অনেক বেশি আমরা বললাম নাম আমরা বললাম হ্যাঁ অবশ্যই রাজি আছি নবী সাল্লাম বলছেন আতারাজান আনতা কোন সোলস আহলি জান্না আচ্ছা বলো তোমরা কি রাজি আছো সন্তুষ্ট আছো এর ওপর যে তোমরা যে জান্নাতে জান্নাতীদের তিন ভাগের এক ভাগ হয়ে যাও আল্লাহ সারা বিশ্বের মানুষকে যত মানুষ এসেছে আসবে সমস্ত মানুষকে তিন ভাগ করে এক ভাগ শুধু এই উম্মতের জান্নাতি আর বাকি যত জান্নাতে যায় ওরা দুভাগ এতে রাজি আছো বললাম না আমরা বললাম হ্যাঁ অবশ্যই রাজি আল্লাহ যত দিবেন ততই ভালো রাজি আছে কাল বলছেন যাও যেমন আনতা কোনো সাঁতার আহলিল যান না কোনো কোনো রেওয়াজে এটা আছে যে রেওয়াজে হয়তো ওতে নেই অথবা টাইপের ভুল হইতে পারে তোমরা কি এর ওপর রাজি আছো সন্তুষ্ট আছো যে আনতা কোনো সাঁতার আহলিল যান না সাঁতার মানে নিস আপনাদের ওখানে শব্দটি আছে আগে গিয়ে তোমরা জান্নাতীদের অর্ধেক হবে এতে রাজি আছো সারা দুনিয়ার মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করবেন হাফ হাফ করে আর আধা জান্নাতি হবে এই উম্মতের মুসলিম আর আধা জান্নাতি হবে তাতে সমস্ত উম্মত শরিক আদম আলী সালামের ছেলে মেয়েদের থেকে শুরু করে নু আলি সালামের জামানার লোক ইব্রাহিম আলি সালামের জামানার লোক হুদ জামানার লোক সোয়ালে আলি সালামের জামানার লোক যত আম্বিয়াকের আছেন তাদের উম্মত আচ্ছা সমস্ত থেকে আধা আর শুধু এই উম্মতের আধা জান্নাতি কল্যাণ নাম আমরা বললাম যে হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ খুশির খবর নবী সাল ওয়াল্লাজি নাফসু মোহাম্মদিন বিয়াদি সেই আল্লাহ শপথ করে বলছি যার হাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রাণ রয়েছে না মানে জীবন প্রাণ রয়েছে বেয়াদেহি যার হাতে তাহলে আল্লাহর হাত আছে না নেই এরকম কত হাদিস যে আছে যে হাদিসগুলোতে নবী সাল্লাম এইভাবে কসম করেছেন শপথ করেছেন অল্লেজি নাফসি বেয়াদেহি সেই সত্তার কসম করে বলি শপথ করে বলি যার হাতে আমার প্রাণ রয়েছে বা মোহাম্মদের প্রাণ রয়েছে অল্লেজি নাফসি বেয়াদি কোথাও বলেছেন অল্লেজি নাফসু মোহাম্মদিন বেয়াদি বলেছেন বেয়াদিহি আর আল্লাহর হাত রয়েছে আল্লাহর হাত আল্লাহর মতো যার হাত আছে তার আকার আছে না নিরাকার অবশ্যই আকার হাত আছে তখন আকার আছে কিন্তু আল্লাহর আকার আমরা জানি না কেমন তা জানি না কাইফিয়াত ধরন জানি না দুনিয়ার অনেক মাখলুক আছে তাদের আকার জানি না আমরা এখন পর্যন্ত অনেক পানির মধ্যে প্রাণী আছে সেসবের কথা শুনে থাকি আকার জানি না কেমন আকার তাহলে দুনিয়ার প্রাণীরই যদি আকার আমরা না জানি তাহলে খালেকের আকার কেমন করে জানবো অসম্ভব কথা আল্লাহ জানাননি জিন্দের আকার জানি না ফেরিস্তার আকার জানি না ভালো কথা বলছেন তারপরে নবী সাল্লাম বলছেন ইন্নিল আরজু আমি আল্লাহর কাছে আশা করি আন্তা কোন সাতরা আহলিল জান্নাহ আল্লাহর কাছে আমি আশাবাদী যে তোমরা জান্নাতীদের অর্ধেক হবে নিসফ আহলিল জান্নাহ আপনাদের সাতর মানে নিস আর তহুর ও সাতরুল ইমান হাদিস আছে না পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক ইমানের অর্ধেক হচ্ছে পবিত্রতা অজু আর গোসল অজু গোসল ঠিক না থাকে তো অর্ধেক ইমানই নেই তার মানে আপনার নামাজই কবুল হবে না গেল আসলই নেই বিনা উজুতে আর ফরজ গোসল হয়ে আছে আর নামাজ পড়ে নিলেন আপনার এবার নামাজ কবুল হবে না আপনার তহব কবুল হবে না আপনার হজ কবুল হবে না আপনার ওমরা কবুল হবে না কারণ হজ ওমরার জন্য তহফ জরুরি আর ফরজ আর তহফের জন্য অজু তো শর্ত আমি আশা করি যে তোমরা জান্নাতীদের অর্ধেক হবে ওয়াজালেকা আর মনে রেখো যে আন্নাল জান্নাত লায়াত কুলুহা ইল্লা নাফসুন মুসলিমা জান্নাতে মুসলিম ব্যক্তি ছাড়া আর কেউ প্রবেশ করবে না জান্নাতে মুসলিম ছাড়া আর কেউ প্রবেশ করবে না নাস্তিকদের জন্য সেকুলার ইজমে বিশ্বাসী ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী কাফের এরা আসলে কাফের কিন্তু ধর্ম নিরপেক্ষতা দেখে বলা হচ্ছে নিরপেক্ষতায় মানে কুফরি যারা বলছে সবগুলি ধর্ম সমান ধর্ম মনের ব্যাপার আর সব ধর্মই সমান সব ধর্ম দিয়ে আল্লাহকে পাওয়া যায় তাদেরকে এই হাদিস শুনিয়ে দেন লায়াত খুলো হাইল্লা নকসুল মুসলিমা জান্নাতে মুসলিম নাস ছাড়া মুসলিম ব্যক্তি ছাড়া কেউ যেতে পারবে না মুসলিমকে কবরে সিজদা করে মুসলিম থাকে শুধু দাড়ি রেখে মুসলিম হয় টুপি লাগালে মুসলিম হয় তাহলে মুসলিমকে তাও আপনাকে জানতে হবে সেজদা করতে আছে মুসলিম নামাজ পড়ে না বেনামাজি বলছে আমার বাপ দাদা চোদ্দ পিড়ি কতদিন থেকে যে মুসলিম আমরা দেখি আসছি এরকম আমরা মুসলিম সব মুসলিম হাজি গাজি সব আপনারা মুসলিম না বেনামাজি মুসলিম নয় তো মুসলিম না মুসলিম ব্যক্তি শুধু জান্নাত যাবে ওমা আনতুম ফি আহলি শিরকে ইল্লা কাশারাতিল বাগদা ফি জিলদি সাউরিল আসওয়াদ আর মুশরিকদের তুলনায় তোমাদের উদাহরণ হচ্ছে কালো গরুর গায়ে সাদা চুলের মতো সাদা লোমের মতো কালো গরুর গায়ে সাদা চুলের মতো বা লোমের মতো কি অর্থ হইল একটা গরু আসলে কি কোন রঙের কালো রং তার মানে গোটা শরীরে তার হাত পা মুখ সবকিছু দেহ বডি সব হচ্ছে কালো তার মধ্যে কাশারাতিল বেজা সাদা লোম আছে একটি দুটি হয়তো সারা একটি বলা হয়েছে যেমন সারাতুন বলা হয়েছে একটি ঠিক না তাহলে একটি যদি সাদা চুল থাকে আর কতটি লোম আছে তাহলে কতটি চুল আছে একটা গরুর গায়ে সবগুলি কালো তো যতগুলি কালো আছে ওগুলো ধরে নাও যেগুলো মুশরেক সব এত পার্সেন্টেজ মুশরেকদের আর তাদের মধ্যে মুসলিম হবে মাত্র একজন তাহলে কোটি কোটি লোকের মধ্যে একজন হয়তো মুসলিম গরুর গায়ে কথা বলতে পারেন না যে এক হাজারটা একটা যদি সাদা চুল থাকে আর বাকিগুলি কালো থাকে তো এ কথা বলতে পারবে যে এক হাজারটা কালো আর একটি এরকম বলবেন বরং আপনাকে কোথায় যেতে হবে সবই তো লক্ষ্যের উপরে যেতে হবে কথিত হইতে যেতে হবে অথবা বর্ণনাকারী সন্দেহ এইভাবে বলেছেন আউকাশা আরাতি সাউদা কালো চুল ফিজিলদি সাউরিল আহসাউর মানে হচ্ছে বলদ গরু গরু তো আবার গাভী কো সামিল তাই না সাউর বলে বলদকে বলদকে বা ষাঁড়কে সাউর বলে তো সাউরিল আহমার লাল গরু লাল বলদ লাল ষাঁড় বা লাল বলদের গায়ে একটি কি রয়েছে আশারাতুল সৌদা কালো লোম রয়েছে তো ওই রকম তোমাদের উদাহরণ যে তোমরা একটি কালো লোমের মতো আর বাকি গোটা গরুর শরীরে বডিতে লোম আছে সব হচ্ছে লাল দেখা দেখাতে চেয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লাম যে কাফেরদের সংখ্যা মুশ্রিকের সংখ্যা বেদিনের সংখ্যা জাহান্নামীদের সংখ্যা এত বেশি এত বেশি লক্ষ লক্ষ লক্ষ মানুষের মধ্যে একটি জান্নাতি একজন মুমিন আন আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল মান ইউদা ইয়াউমাল কিয়ামাতি আদম সর্বপ্রথম ডাকা হবে কিয়ামতের দিন আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে ডাকা হবে আল্লাহ ডাকবেন ডাকা হবে মানে আল্লাহ ডাকবেন ফাতারা আযুরিয়া তহু আদম আলাইহিস সালামকে এমন এক স্থানে ডাকা হবে যে সমস্ত আওলাদ তার মানে কিয়ামত পর্যন্ত মানুষ সব আওলাদ আদম আলাইহিস সালামের সমস্ত আদম আলাহ সালাম আওলাদ মানুষ দেখতে পাবে পিতা আদমকে ফাইকালো বলা হবে লোকজনকে লোকজন অনেকেই দেখেনি আদম আলাহ সালাম তার যুগের লোক ছাড়া অন্যরা দেখেনি তো ফাইকালো বলা হবে লোকজনকে হাজা আবু কুম আদম এই হচ্ছে তোমাদের পিতা আদম তোমাদের পিতা তোমাদের বাবা আদম ফায়াকুলু তখন আদম আলাহ সালাম বলবেন এখানে সংক্ষেপ করা হয়েছে অন্য হাদিসে রয়েছে সেই বোখারি হাদিসে রয়েছে মিসকাতের হাদিসটি নকল করা হয়েছে ইয়া আদমু আখরিজ বাসান নার ইয়া আদমু কই আল্লাহ ডাক দিবেন তখন আদম আলাইহিস সালাম বলে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাব্বি হে রব হাজির হাজির আল্লাহ তোমার ডাকে হাজির সাদাইক তোমার দরবারে হাজির লাব্বাইক ওয়া সাদাইক এই যে ফায়াকুল লাব্বাইক ওয়া সাদাইক আল্লাহর ডাকে বলবেন আদম আলাইহিস সালাম ফায়াকুলু তখন আল্লাহ বলবেন আখরিজ বাসা জাহান্নামা মিন যুররিয়াতিক এখানে এই শব্দে আছে ওই হাদিসটিতে বুখারী যে হাদিসটি আমরা মুখস্থ করেছিলাম ছাত্র জীবনে আখরিজ বাসান নার জাহান্নামের দল বের করে দাও তোমার সন্তানদের মধ্যে থেকে জাহান্নামের দল বের করে দাও বাসান্নার এখানে বলা হয়েছে আখরেজ বাসা জাহান্নাম জাহান্নামের দল ওখানে বাসান্নার আছে বাসা জাহান্নাম আছে একই কথাই মিনজুরিয়া থেকে তোমার আওলাদ সন্তানদের মধ্যে থেকে অর্থাৎ মানব জাতির মধ্য থেকে জাহান্নামী দলকে বের করে দাও আদম আলাইহিস বলা হবে যে আলাদা করে দাও যে কে তোমার আওলাদের মধ্যে জাহান্নামী জাহান্নামীদের বের করে দাও ফায়াকুলু তখন আদম আলাইহিস বলে ইয়া রাব্বি কাম উখরিজু কত লোককে বের করে আমি তো জানি না যে কতজনকে বের করতে হবে কাকে কাকে বের করতে হবে কারা জাহান্নামী ফায়াকুল তখন আল্লাহ পাক বলবেন আখরেজ মিন কুল্লি মিয়াতিন আতম ওয়া তিসঈন বের করো প্রত্যেক একশোতে নিরানব্বই জনকে প্রত্যেক একশোতে নিরানব্বই জনকে এর দুই হাদিস পরে ওই হাদিসটি আসছে যাতে আছে যে 1000 এর মধ্যে 999 জন বের করে দাও আর দুই হাদিসের সমন্বয় কি তাও ইনশাল্লাহ তখন বয়ান করব হাদিসটা পড়ে নি তারপরে হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলী অনেকগুলি সমন্বয় বয়ান করেছেন তাসবিহ বয়ান করেছেন সেগুলো ইনশাআল্লাহ তাআলা বয়ান করা যাবে সেই সব সমন্বয়ের মধ্যে একটি হচ্ছে যে এখানে নির্ধারিত সংখ্যা বোঝানো উদ্দেশ্য ছিল না বোঝানো উদ্দেশ্য ছিল অসংখ্য অসংখ্য জাহান্নামী আর অল্প জান্নাতি এটি একটি আর কেউ কেউ আর কিছু বলেছেন যে এই উম্মত থেকে এই উম্মত থেকে জাহান্নামি এটি একটি মনে রাখবেন এটা বলবেন দুটো এখন বলিয়ে দিলাম বাকিগুলি পরে বলবো এই উম্মত থেকে শতকরা নিরানব্বই জন জাহান্নামি উম্মতে মোহাম্মদী থেকে একজন জান্নাতি আর আদম আলি ইসলাম থেকে শুরু করে যতগুলি উম্মত এসেছে আর যত জাতি পৃথিবীতে আছে অন্যান্য বৌদ্ধ আছে হিন্দু আছে এই সব মিলে আগের যুগের উম্মত তো আছে আচ্ছা, আগের যুগের উম্মত তো জান্নাতি জাহান্নামি এখন নাই বলেন বৌদ্ধ সমস্ত জাহান্নামি কারণ কাফের হিন্দু সমস্ত কাফের ইয়াহুদিয়ানা সারা সব কাফের সুতরাং সব জাহান্নামি ঠিক না কিন্তু আগের উম্মতগুলি তখন তো ভালোও ছিল আর খারাপও ছিল ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা সত্য অনুসারী খ্রিস্টানরা আজকালকার খ্রিস্টানরা নয় কিন্তু সত্য অনুসারী যতদিন পর্যন্ত তৃতীয়বাদ আসেনি ততদিন পর্যন্ত সৎ লোক ছিল অসৎ লোক ছিল তাহলে এইভাবে সমন্বয় এও করা হয়েছে যে এই উম্মতে মোহাম্মদিয়ার শতকরা নিরানব্বই জন জাহান্নামী আর অন্যান্য উম্মত সবকে মিলিয়ে তখন কত হবে হাজারে একজন জান্নাতি নশো নিরানব্বই জন জাহান্নামী বুঝতে পেরেছেন আর এই কথাটি বোঝানো হয়েছে আগের হাদিসটিতে যে আমরাই অর্ধেক জান্নাতি হব আর বাকি সবাই মিলে অর্ধেক হবে তাই না তো এই কথাটিও যুক্তিযুক্ত আল্লাহ আলম সকালু ইয়া রসুল আল্লাহ সাহাবার বলে হি আল্লাহ রসুল যদি শতকরা নিরানব্বই জন জাহান নামে চলে যায় এদা যা মিন্না মিন করলে মিয়াতে এই যে মিন্না বলা হয়েছে এই আমাদের মধ্য থেকে তাহলে এতে বোঝা গেল এই উম্মত থেকে নিরানব্বই জন এখান থেকে এই সমন্বয়টি করা হয়েছে যখন আমাদের মধ্যে থেকে নেওয়া হবে মিনকুল্লে মিয়া প্রত্যেক একশোতে নিরানব্বই জনকে জাহান্নামের জন্য সামাজ আয়াব কামিন না তাহলে আমাদের মধ্যে কে আর জান্নাতি থাকবে তাহলে আমরা এখানে যদি পঞ্চাশ জন থাকি ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ সবাই জান্নাতি আল্লাহর কাছে আশা করছি একিনের সাথে ইনশাল্লাহ আল্লাহর কাছে দুয়ার জন্য ইনশাল্লাহ কারণ কেউ জানে না একিনের সাথে যে তার কি অবস্থা হবে বা ভাইদের কি অবস্থা হবে কেউ কিছুই বলতে পারবে না নবী সাল্লাল্লাহু ওয়াল্লাহি মা আদরি ওয়াল্লাহি মা আদরি ওয়া আনা বি নবীর হাদিস আল্লাহর কসম করে বলেছি আমি জানি না আমি জানি না ওয়া আনা রাসূলুল্লাহ আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে বি আমার সাথে আল্লাহ কি করবেন আমার সাথে আল্লাহ কি করবেন আমি জানি না মানুষের অন্তরে কখন বক্রতা চলে আসে সারা জীবন ভালো কাজ করতে করতে ইবলিসের মতো শেষখানে সিঁড়ি কুফুরি করে আর পাপ করে মরে গেল অনেক লোক সারা জীবন সততায় থাকলো থাকতে থাকতে শেষ জীবনে জেনা করে মরে গেল শেষ জীবনে এমন জমি জায়গা নিয়ে এমন লোভ লালসা হলো ছেলে মেয়েদের জন্য ভিটে মাটি নিয়ে লড়াই করতে গিয়ে মার্ডার করে মরে গেল সারা জীবন সব কাজ ভালো কাজ করে নামাজ রোজা করে কানে খুনি হয়ে মারা গেল খুন করে মারা গেল তাহলে কি অবস্থা বলুন দেখি বলা যাবে না যে মানুষের কি অবস্থা হবে ইন্নামাল আমাল অবিল খাওয়াতিন শেষ আমল পর্যন্ত ভালো আমল হয়ে যেতে হবে তাহলে আশা করা যায় আল্লাহর কাছে যে ভালো অবস্থায় মারা গেছে তখন ইনশাআল্লাহ জান্নাত আল্লাহ আলম তো তাহলে আমাদের মধ্যে আর বাকি কি থাকবে সবই তো চলে গেল যার নামে কাল নবীলাম বলছেন ইন্না উম্মতি ফিল উমামে কাশাআরাতিল আসওয়াদ আমার উম্মত অন্যান্য উম্মতের মাঝে কিয়ামতের মাঠে কেমন হবে আরাতিল বায়দা একটি সাদা চুলের মতো ফি আসওয়াদ কালো বলদ বা কালো ষাঁড়ের গায়ে কিয়ামতের মাঠে আমার উম্মত কেমন মনে হবে অসংখ্য অন্যান্য উম্মতের মধ্যে একটি কোটি কোটির মধ্যে একটি আমার উম্মত আর ওই উম্মত থেকে বেশিরভাগ জাহান্নামে যাবে সব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি